والى مودنا هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه نمشاج نبتليه فجعلناه سميا بصيرا إنا هديناه السبيل إما شاكر وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل أغلالا وسعيرا إن الأبرار يشربون من كاس كان مزاج كافورا أين يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر يخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا এই বাবা তোমাদের সাথে এরা নাকি ওরা তোমাদের দলে আছে এই যারা আছে এমনি ভালো মনে করেই জিজ্ঞেস করছি তোমাদেরকে তোমরা যেন কিছু মনে করো না হ্যাঁ এমনি জিজ্ঞেস করছি মানে ড্রাইভারের কাছে অনেক লোক থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাতেই বলছে এমনি বলি নাই وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من امانه الناس عن دماء ومالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاه والتسليم সম্মুখে সমাধি বন্ধু শখের প্রসাদ গড়িয়া চলিচ তুমি মিটে নাকো কো সাধ যত চাও গড়ে যাও কে করিছে মানা কার কি বা ক্ষতি শুধু স্মরণে রাখিও বন্ধু শেষ পরিণতি মরা তাহের সাহেব রহমতুল্লাহ আলী নবর আল্লাহ কাদা আল্লাহ তার কবরকে দূরে ভরে দেখ বলুন আমিন সুম্মা আমিন সারা পশ্চিমবাংলার জবরদস্ত মুফাসিদ মহাদ্দিস আল্লামা আমার পরীক্ষা নিয়েছিলেন কলকাতায় আমি যখন পড়ি নুরুলেজা কুদুরির ইত্যাদি তাই তিনি আমার উস্তাদ কোরআনের মুফাসির তিনি অনেক নাথ হামদে বাড়ি অনেক কেতাব তার মধ্যে এটাও তার সম্মুখে সমাধি বন্ধু শখের প্রসাদ গড়িয়া চলিছ তুমি মিটে না কো সাধ যত চাও গড়ে যাও কে করিছে মানা কার কি বা ক্ষতি শুধু স্মরণে রাখিও বন্ধু শেষ পরিণতি ভ্রান্ত প্রতীক আমি ক্ষণিক জিরিয়ে যাই তোমাদের সাথে তারপরে চলিয়া যাব জানিবে না কেউ কোথায় মিলিয়া গেল কোথাকার ঢেউ হে মোর বন্ধু খনিক দাঁড়িয়ে মোর কবরের পাশে খুদারে বলো ক্ষমা করো লাশে মোর তাহের সাহেবের কবরে এই লাইনটা লেখা আছে হে মোর বন্ধু খনিক দাঁড়িয়ে মোর কবরের পাশে খোদারে বলিও ক্ষমা করো লাশে আল্লাহ তার ফেরাত করো তার কবরকে নূরে ভরে দেখবো না আমিন সুম্মা আমিন জৈয়দ আলিম মুহাদ্দিস মুফাসির যিনি পশ্চিমবাংলার মানুষের জন্য ভাবতেন পশ্চিমবাংলার মানুষের উন্নতির কথা চিন্তা করতেন সমাজ ব্যবস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবর্তন বিবর্তন পরিবর্তন পরিবর্ধনের কথা মানুষের সুন্দর হওয়ার কথা তিনি ভাবতেন ভেবেছেন সেই মর্মে বহু কেতাব রচনা করেছেন আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক মোবাইলের কত পাওয়ার দেখছো ওকে কিরকম খেদার নিয়ে বেড়াচ্ছে ফোন এই যে মারছে আবার যদি বান্ধবীর ফোন হয় তো আগ বাড়ি দিয়ে ছোট আগ বাড়ি দিয়ে ছোট লোকরা শুনতে পাবে আল্লাহ বলছে দিয়েছি চিজ দিয়েছি এমনি ফোন এলে তো মানে শুনতে পাবে না বলে ছুটছে আর যদি কোনো মেয়ে মানুষের ফোন হয় তো খালি আগ বাড়ি দিয়ে ছোট বল বল কেউ নাই বল আশ্চর্য জিনিস আল্লাহ তালা বলছে কত রকম আজাব আমি দিতে পারি দেখ বা হাতে মোটরসাইকেল ডান হাতে মোবাইল তিন হাতে মগজ বেরিয়ে বাদ দিয়ে চলে গেল গাড়ি পড়ে রইল বলে কি হলো বন্ধু বলে চলে গেল চলে গেল মগজ বেরিয়ে গিয়েছে কি নিয়ামত দিয়েছি দেখ মগজ এক জায়গায় সে এক জায়গায় প্রায়ই হচ্ছে আমার আপনার বাদ দিয়ে সকলেরই প্রায়ই হচ্ছে শোনো শোনো মন্দির শোনো বাবা ভালো করে শোনো আমার কাছে জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে সবাই আমরা সমান আদমের আওলাদ এজ এ বিলাড রক্তের দিক দিয়ে এজ এ ম্যান মানবতার দিক দিয়ে আমরা সবাই সমান হিন্দু মুসলিম যৌন বৌদ্ধ খ্রিস্টান বাউরি বাগতি মুচি ডোম হাঁড়ি মেতর আমি আপনি সে তিনি গোটা বিশ্বের মানুষ রক্তের দিক দিয়ে এক মানবতার দিক দিয়ে এক গোটা বিশ্বের মানুষ মানবতার দিক দিয়ে সভ্যতার সৌন্দর্যতার সম্মানের অধিকারী কাউকে অসম্মান করার অধিকার বিশ্বের কোনো মানুষের নাই দিন ধর্মে আমাদের পার্থক্য এনে দিয়েছে কেউ খোদাই বিশ্বাসী কেউ খোদাই অবিশ্বাসী কেউ খোদাই উপাসনা করে খোদার কেউ উপাসনা করে গাছপালার কেউ উপাসনা করে চাঁদ সুরুজের এইভাবে আমরা নিজেদের মধ্যে একটা বিভেদ টেনেছি এটা আমাদের বিবেকের দুর্বলতা এটা আমাদের জানার শিক্ষার দুর্বলতা কিন্তু এজ এ ম্যান মানুষ হিসেবে সবাই সমান মানুষ হিসেবে যতটা শ্রদ্ধা পাবার দরকার সারা বিশ্বের সকলের অধিকার তাই ইসলামের নবী বিশ্ব নবী হাজমাম বলেছেন যে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসো শ্রদ্ধা করো ঘৃণা করো না তুচ্ছ তাচ্ছিল্য করো না অহংকার আত্মগরিমা করো না এজ এ ম্যান মানুষ হিসেবে আমরা সবাই সবাইকে ভালোবাসবো ইনশাল্লাহ এটা ইসলামী শিক্ষা আর যদি আপনার পাশের বাড়ির মুচির শরীর খারাপ হয় পাশের বাড়ির পরের বাড়ির তার ভূত ডোমের মাথা ধরে যায় তাকে ডাক্তারখানা নিয়ে যেতে হয় আপনি সাথে করে নিয়ে যেতে পারেন হাসপাতালে পড়ে থাকলে দেখতে যান ভালো হয়ে যাবে চিন্তা করো না দশটা টাকা রাখো কিছু কিনে খাবে বলে আপনি হ্যাঁ আমি তোমাকে দেখতে এসলাম শুনলাম তুমি বাড়িতে নেই বাড়িতে বলল যে তোমাকে নার্সিং ভর্তি করছে তাই দেখতে এলাম এটা ইসলাম এ অধিকারটা তার আছে আপনার ওপরে সে যে আপনার প্রতিবেশী আর প্রতিবেশীর সম্বন্ধে নবী যা বলেছেন আপনি শুনলে মনে হবে প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করা আমার উপরে যেন ওয়াজিব আর ওয়াজিব ওয়াজিব না খেলে খাওয়ান না পড়লে পড়ান বস্ত্রহীন হলে বস্ত্র দেওয়া ক্ষুধার্ত হলে অন্ন দেওয়া আর পিপাসার্থ হলে পানি পান করানো বা জল পান করানো এ আমার আপনার উপরে অপরিহার্য জিজ্ঞেস করতে পাবে না কে কোথাকার কি কেন কি করতে বলছে এটা জিজ্ঞেস করা অপরাধ হবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই একটা একটা করে বলবো বাবা আজকের মজলিসে সব থেকে অপরাধী অসহায় দুর্বল গুণাগার আমি কিন্তু যেহেতু আপনাদের ভাই আপনারা বলার জন্য বস করিয়েছেন তাই বলবো এটা দেখতে পাবেন বলে একটু উঁচু করে দিয়েছে আর বলতে পারে ভাই সকল দুটো কথা বলতে পারে তাই ওকে বলতে দাও বাকি আমরা ভাই ভাই কেমতের দিনে হিসাব সবাইকে যেতে হবে আমি আপনি সকলকেই আল্লাহ তালা কেয়ামতের দিনটা আমাদের সকলের জন্য সুন্দর সহজ করে দেখব আমিন সুম্মা আমিন হিসাবের ময়দানে সবাই সমান সেখানে আমি আপনি সে তিনি সেখানে হেড আর ফুলানে আর ফুলানে নাই যে জেসা করেগা ওয়সা ভাজেগা যে যেমন করবে সে তেমন পাবে এটা আমি আজ তিরিশ বছর বলে আসছি আজও বলবো আমার কাছে ফুরফুরা দেওবান বেরেলি পাথর চাপড়ি কুষ্টিগিরি আহলে আদি শান্তি সাপি মালিকি হাম্বালি এসব নাই যে যেমন করবে সে তেমন ফল পাবে এবার আপনি বুঝে দেখুন কি করবেন ফুটানি করলে হবে না কবরে যে মার রব্য কা বলে আমি জলসা কমিটি সেক্রেটারি কি বলছেন কি সাহস কি রে কোথাকার কথা কোথায় চালাচ্ছে মনে হচ্ছে যেন এগারো হাড়ি বিরিয়ানির একে মালিক করা হয়েছে আমার রব্বকা রব্বি আল্লাহ ये मोल साहब का भी হাফেজ সাহেব का भी হাজি সাহেব का भी মক্কা মদিনা দেশি বিদেশি সকলের উৎসবে আমার রব্বকা রব্বি আল্লাহ আপনার গায়ের লোক দাঁড়িয়ে যাবে ইসলাম চারটিখানি কথা লয় সামান্য সময় বুঝিয়ে সুঝিয়ে বলবো বাবা বলে বেড়াচ্ছি এই ভুল বুঝছে মানুষ আমার সম্বন্ধে বুঝলেন এই মাথা ঠোকার জায়গা নাই আচ্ছা ঝঞ্ঝট বটে আমার নসিমকে একদিন ডেকে বললেন এই নসিম চুলগুলো কাট আর পাঁচ অক্ত নামাজটা কখনো কোনো ছেড়ে দিচ্ছিস কেন তোর সঙ্গে ফের আমার সম্পর্কে কিন্তু গোলমাল হবে নসিম যদি ভুল বুঝেছে তার অন্যায় হবে না সে আমার কালিজার টুকরা আমার বড় ছেলে হাসপাতালে পড়ে থাকলে আলমারি থেকে এমনি টাকা নিয়ে পকেটে ভরে নিয়ে ছুটে চলে গেছি আর মসজিদে বর্তমানের মসজিদে কেঁদেছি চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে আমার নসিমের অ্যাপেন্ডিসাইড হচ্ছে অপারেশন হবে ছেলেটাকে বেহুশ করবে কিন্তু আবার বলছি নসিমকে তুমি নামাজ ঠিক করে পড়ো না হলে আমি কিন্তু তোমার সঙ্গে ভাবতে বাধ্য হব সম্পর্কে চিড় ধরে যাবে এতে যদি নসিম ভুল বুঝে তা কি করবে তা যদি মাদ্রাসাওয়ালারা মনে করে আমরা মাদ্রাসাওয়ালার মৌলিক যেন আমাদেরকে কিছু না বলে তবলিগলারা যদি মনে করে আমরা তবলিগলা আমাদেরকে যদি কিছু না বলে জলসা কমিটি যদি বলে আমরা জলসা আমাদেরকে নিয়ে কিছু বলে তা আমরা ফেরেস্তা দিকে বলবো নাকি জিবিলাম তুমি ঠিক করে চলো এটা হচ্ছে ঝঞ্ঝটের কথা বটে আপনারা কি বলছেন বলুন আমার কথা একটা লিখে নেন কাগজ থাকে তা তবলিক জামাত মাদ্রাসা মক্তব খানকা মার্কাজ আলে মোলামা আমি সে তিনি মাক্কি মাদারি যেখানকারই হই আমরা প্রত্যেক দলের সব লোকের মধ্যেই কিছু ভুল ত্রুটি আছে কি বলছেন আপনারা আলে মানুষের আছে মোবাইল লীগের আছে তবলিগ জামাতে যত লোক কাজ করছে তার ত্রুটি থাকবে মাদ্রাসায় যারা কাজ করছে তার ত্রুটি থাকবে কত মাদ্রাসার আদায় কাছে রসিদ চুরি করে নিয়ে পালিয়ে গেছে তার ঠিক আছে সে উনি কোথায় গেল গো সে আমার পেয়ারা লোকটা কোথায় আছে কত জনার রশিদ আটকে মসজিদে বেঁধে রেখেছে আমাদেরকে যে ছাড়া হয় দিয়ে আজকের মতন ছেড়ে দেয় যা হবার হয়েছে তো এবারে বলে মোল সাহেব তুমি ওনাকে আদায় করতে বাসা লাগা বলে আমি ওয়াল ওই তোমরা যা ভাবছো তো এরকম মাদ্রাসার মোল সাহেবদের মধ্যে এইরকম তবলিগের মোবাল্লিকদের মধ্যে এইরকম নামাজিদের মধ্যে কত নামাজি যে জুতো চর্চার কোনো ঠিকানা নাই তা বলে এই গায়ে সবাই যার ঘরে আছে ওই ভাই মাস্টার সাহেব সেও তাহলে তো আমার জুতো দিয়ে খালি মাস্টার বলে জুতো ভরছে বলে নিয়ে নেবে কিন্তু ঠিক নেই মানে আমি লুবো না রে ভাই জুতো চোর আলাদা তো মুসল্লি মানেই ভালো মানুষ কিন্তু তার ভেতরে জুতো চোরও থাকতে পারে এবারে মুসল্লি জবাল মোল সাহেব আপনি কি বলে আমরা তোকে বলি না রে ভাই জুতো চোরকে বলছি ওর ভেতরে আছে মালটা তাকে বলছি তো এইটা ভুল বুঝছেন কেন আপনি মনে করুন যে আমার ইসলা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে বলে নাই যে এরম করছে তাকে বলছে কি বলছে বলুন আপনারা আচ্ছা ঝনঝন বটে নিজেদের আলোচনা আলেমদের রাবেতার মিটিং এ দেখা হচ্ছে তাদেরকে আলেম দিকে বিশেষ এক কাছে ডাকা হচ্ছে আলেমদের জোর হচ্ছে আলেম দিকে ডাকা হচ্ছে দিয়ে আলেম আলেমকে বলছে ভাই তোমার জিম্মেদারি কি হয় তুমি কি করছো কি পড়ে এসছো কি করা তোমার উচিত ছিল আর তোমার কাছ থেকে সুন্নত কোথায় গেছে আলেম আলেমকে বলছে এরম আম মজলিসে বলেনি ভেতরে তো যদি মনে বেটে বলে সবাই থোদ না ফাটিয়ে দেবো কেন বলছে ওরা নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে বাঁচবিটা আলোচনা কর বাঁচবিটা শোন ধূমকানি খা কাল বেঁচে যাবি যে ছেলে মার খেয়েছে ওস্তাদ যে ছেলে ওস্তাদের আপনার দিকে শাসন শুনেছে সে একটা কিছু হয়েছে আর যে বলছে সালা মাস্টার রোজ ধমকাচ্ছে আমি আর স্কুল আসবো না সে দেখো গা কিরকম বিড়ি খাচ্ছে আর ধান চাল সিজুচ্ছে তার মজা দেখো গা তাকে আর এমএসসি হতে হবে না আর চাকরি পেতে হবে না মাস্টারের মার খেয়ে অম্লান বদনে হেসে আবার তারপর দিনে স্যার কি বলছেন স্যার তার কিছু হবে শাসনে কিছু হবে তাই এটা আপোষের আলোচনা বলবো সবাইকে আপনি মনে করলেন যার ত্রুটি আছে তার সম্বন্ধে আলোচনা হচ্ছে আমার নাই আলহামদুলিল্লাহ আপনার নাই কিন্তু এটা বললেন কেন বলে গেলেন এই তো মহা সমস্যা মাদ্রাসায় কি প্রয়োজন আছে আপনি বললেন আমাকে তার সংশোধন করতে হবে না আপনার এই ভুলটা আপনি কঠিন পাপ করছেন আপনাকে বুঝতে হবে না মাদ্রাসার প্রয়োজন নাই আপনি বললেন জলসা করে কি হবে আপনাকে বুঝতে হবে না ও বললে তবলিগি যে কি হবে খালি রাঁচি খাচ্ছে তাকে বুঝুতে হবে না যার যা মন যাচ্ছে সে তাই বলছে যার যেখানে যা আসছে আপনারা বলুন মাদ্রাসার কি দরকার আছে তবলিগের যে মেহনত চলছে মকতবের যে মেহনত চলছে এই যা ওয়াজ নসিহত চলছে আবার মাদ্রাসা কি হবে কেউ যদি বলে সে ভুল বললেন না ঠিক বললো চরম ভুল আঠেরো না কিন্তু অনেক জনা বলছেন ঠিকই বলছি আর দরকার নাই এবারে ভেঙে দেয় ও ছিল আগে ছিল এখন হ্যাঁ, মাল রেডি হয়ে গেছে সমস্ত আলে মোলামারা আছেন আর আমি মৌলবী শখত আপনাদের ভাই আপনাদের জুতো ভাই আমি বলছি একটা কোরআনের আয়াত শুনুন আল্লাহ বলছেন আমি এই কোরআন নাজিল করেছি আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি এরপর আপনাদেরকে জিজ্ঞেস করছে একজন লোক দাঁড়িয়ে বলুন কিভাবে হেফাজত করছে মোবাইলে ভরে কম্পিউটারে ভরে রঙুটে রেগুলেটারে ভরে না জিবিল সালামকে ঘোড়ায় চাপিয়ে দিয়ে কোড়া নিয়ে হেফাজত করছে যে কোনো আপনার আমার আওলা সাত বছর পাঁচ বছর দশ বছরে একটা মাদ্রাসায় বসে কোরআনকে হেফজ করছে আমেরিকা ব্রিটেনকে আল্লাহ চ্যান ছেড়ে দিচ্ছে গোটা পৃথিবীকে লে কোরআনটা নষ্ট করে দে কোরআন নষ্ট কি করে করবি বার করা হবে না পুছে দেওয়া হবে না মুছে দেওয়া হবে না গুলিয়ে নষ্ট করে যেমন একটা হাফেজ মেরে দিলে একটা হাফেজ এক লক্ষ কোরআন শরীফ এক সেকেন্ডে তৈরি করে দেবে আল্লাহ বলছে কিরম করে হেফাজত করে ইনসাফ করে বলবেন তারাবিন নামাজ কি করে পড়বেন বলুন ভালো একটা হাফেজ চাইছেন কি করে পাবেন ভালো কেরাত চাইছেন কি করে পাবেন বললেন মাদ্রাসার প্রয়োজনে আল্লাহ বলছে বোকা আমি হেফাজত করেছি কোরআনকে ওই মক্তবার মাদ্রাসা দিয়েই যেটাকে তুমি ছোট এবং হালকা ভাবছ কি বলছেন আপনারা বলুন ইনসাফ করে বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনের মানে হচ্ছে আল্লাহর কোনো প্রশংসা নাই কি বলছেন বলুন মানেটা ঠিক হয়েছে না বেঠিক কি করে বুঝলে ভারী পন্ডিত তো কুটি মানুষে গেলে নাকি আমি বলছি আলহামদুলিল্লাহ রব্বিল মানে হচ্ছে আল্লাহর কোনো প্রশংসা নাই তা আল্লাহর প্রশংসা এটা ভুল বললাম এটা কি করে জানবেন আপনারা এ ভুলের সংশোধন কে করবে খ্রিস্টান ইহুদি আল্লাহর নবীর জীবন আদর্শের এত অপব্যাখ্যা করেছে মোর স্প্রিঙ্গার মেদ ফেট ভালো ভালো ইংরেজ লেখক জার্মানি লেখক আল্লাহর নবীর জীবন আদর্শকে লিখতে যে এত মিথ্যা রচনা করেছে হাদিসের এত বাজে মানে করেছে কোরআন হাদিস যারা পড়েছে তারা মানেটা কি হবে কি হওয়া উচিত ছিল কেন এই মানে করলো কে করেছে তা ধরে দিয়েছে বিশ্বের চোখে আলহামদুলিল্লাহ রব্বিল আলমীর সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত কোন শব্দটার মানে খালি লোকে খালি রাগ করছে আর বলছে না যে শপথ কেন বলে বেড়াচ্ছে বাঁচাবার জন্যে জাতিকে বাঁচাও আল্লাহ শেষ হয়ে গেল আগ্রাম বাগরাম বলে যা মন তাই সবাই সমান রে বাবা বলুন সবাই তো বাবজিকে বলবে মাই ডিয়ার ফ্রেন্ড বলে চলবে সবাই সমান তারপরেও আপনাকে সমুদ জ্ঞানটা রাখতে হবে কে কি কারা তা জানতে হবে সবাই সমান মোল একটা বিড়ি দেখি <laughs> বলে কেন বলছি বুঝে সবাই সমান বলে ওয়াজ করে গেল সবাই সমাদের মানে ওয়াই সবাই সমাদের মানে ওয়াই যা থেকে বুঝতে কলিজাটা ফেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ এই সমস্ত শব্দটার মানে কেয়ামত পর্যন্ত যদি আপনাদিকে গোটা বিশ্বের লোককে টাইম দিই কোরআন গলায় ঝুলিয়ে দিই হাদিসের ষোলোটা কেতাব ঝুলিয়ে দিই সমস্ত শব্দটার মানে করতে পারবে না যে সমস্ত কোন শব্দটার মানে আর মাদ্রাসায় হেদায়তুল্য পড়ছে কাফিয়া পড়ছে একটা ছেলে ধরে নিয়ে আসুন সমস্ত শব্দের মানে জিজ্ঞেস করুন বলে দিব আলিব লামটার মানে সমস্ত দাম নাই আপনি বলে দিলেন যে কে বাংলায় লিখে দিয়েছে কে নামায় শিক্ষা লিখেছে মৌলানা সাহেব তাহের সাহেব বাংলায় অনুবাদ করেছে মৌলী শখ বই লিখে দিয়েছে পড়ে লিয়েছে বুঝে মেরে লিখেছি বুকা ওকে বলে মুখস্থ করা আর এলেম কালাম আলাদা এলেম কালাম আলাদা আলিফলামের চারটা ভাগ জিনস ইস্তিকরাকি আহদে খারিনি আহদে চেহনি আলিফলামে এখানে ইস্তিকরাকিও আছে জিনসি আছে জিনসি কাকে বলে ফারাসন মানে ঘোড়া আল ফারাসু মানে ঘোড়াটি রাজুলন মানে মানুষ আর রাজুল মানে ওই লোকটি যখন নির্দিষ্ট করা হবে তখন আলিবলাম আনা হবে এখানে আলহামদ মানে হচ্ছে আল্লাহর জন্য নির্দিষ্ট সমস্ত প্রশংসা আলিবলামটা নির্দিষ্টতারও মানে দিচ্ছে আর আলিবলাম মানে ইস্তেগ্রাকি সমস্ত প্রশংসা আল্লাহ এ মানেটাও এখান থেকে পাওয়া যাচ্ছে আলিবলামের ভেতরে রাখা আছে কি করে আপনি খুঁজে বেড়াবে বাক্স খুলে না চাদর উল্টিয়ে চোদ্দ বছর পনেরো বছর বিশেষ জায়গায় বিশেষ কেতাব বিশেষ শিক্ষকের কাছে অধ্যয়ন করলে এই যারা মাদ্রাসার আদায় ফাদায় রমজানে ঘরে আমি আসুন বেলতে হিতে সীতা ঘুরি তখন আমি পুরুষা মাদ্রাসার আদায়কারী তখন আর হেড মলিবি নয় ভাইদের সাথে থাকি আর প্রত্যেক মসজিদে কোরআন শরীফের অনুবাদ করি সমস্ত মসজিদে যে যেখানে বলে একটু বলুন না একটু শোনান কোরআন শরীফটা নিয়ে দুটো পাতা শোনাই দুটো কথা শোনাই আল্লাহ বলছেন বাবা এই এখানটাতে এই বলেছে আপনাদের তখন মনে হয় না যে মাদ্রাসা কি জিনিস বাহ মলিবি শকত মাদ্রাসায় না পড়লে তো এইভাবে আমাদের কোরআন শোনাতে পারতো না আপনি ভুল মশলা বললে আপনার সংশোধন করে দিবে কি কোরবানির গরু কিনে এনেছে সাড়ে সাত হাজার আট হাজার টাকা দিয়ে আর আমাকে ফোন করছে আমার ন্যাজা একটু ঘা আছে কি হবে কেন চালিয়ে লাও না তোমাকেই বলতে হবে ওই মোলসাব দিকেই বলতে হবে মাদ্রাসাতেই যেতে হবে মাদ্রাসার কোনো মূল্য নাই খাই জাতি আমি আপনাকে হাজারো মুসলমান টাকা পশ্চিমবাংলায় যারা জলসা শুনে নামাজি হয়েছে জলসা শুনে দাঁড়িয়েওয়ালা হয়েছে জলসা শুনে যার বিবি নামাজি হয়েছে জলসা শুনে যার বিবি স্বামীকে ভক্তি করে হাজারো প্রমাণ দিয়ে দেবো আর হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান আমি ইসলাম কবুল করেছে এরকম হাজারো লোককে আপনার সামনে পৌঁছে দেবো যারা জালসা শুনে ইসলাম কবুল করেছে যাদের ইসলাম এবং কোরআন সম্বন্ধে ভক্তি বেড়েছে জালসা শুনে আপনি মাদ্রাসায় বসে ছেলে পড়াতে পারেন আর হেদায়তুল্লু গ্রামার পড়াতে পারেন আর বাইরের লোককে কিছু বলতে পারবেন না আর সেখানে আপনার দিকে এইরকম ধরনের ওয়াজে যা বলছেন ছাত্রদের কাছে বলা যাবে না ওখানে একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে আপনি ক্লাস নাইনে পড়াচ্ছেন নাইনেরটা পড়াবেন টেনে পড়াচ্ছেন টেনেরটা আপনি যেন বিয়ে ক্লাসটাও পড়াতে যান না আর এখানে লম্বা ওয়াজ করতে যান না তাহলে ছেলেটার ক্ষতি হবে সেটা বলে দিয়েছি লিমিট বেঁধে দিয়েছি আপনি যখন জামাত নিয়ে যাবেন মামুদদের সামনে আমি কে বলে দিয়েছি এই বলবেন বাবা আল্লাহ রেস্তেছি বাবা আল্লাহ মেহরবান আল্লাহ রুজির মালিক আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় নামাজ বরকতের এই বলবি বাড়াবাড়ি মহিলা বলে দিই না পালিয়ে যেতে হবে মসজিদ থেকে ফেরে পড়ে যাবি শিখিয়ে দিয়েছি আর যাদিকে পাঠাইছি তারাই শুনতে পাবে আর কেউ পাবে না পীর জ্যাকেটের হালকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিরাট জিনিস আল্লাহ বলছেন যারা জেকের করে তাদের সঙ্গে তুমি বসো হে আমার নবী মারাত্মক কিন্তু মুরিদ আর পীর আর কেউ পাবে না আর এই যেটা করছে এটা ইনসাফ করে আপনি বলুন একজন লোক দাঁড়িয়ে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ আমি আপনি সে তিনি হানফি সাফি মালিকি হাম্বালি দেওবন্দি বেরেলি পাতরচাপড়ি সবাই আসতে পাবে সবাই শুনতে পাবে তফসির ফেকা উসুল হাদিস সব এখানে বর্ণনা করতে পাবে তার নাম জালসা এর দাম নাই এই কথাগুলো কোথাও বলতে পাবে না মাসলা মাসাইল কোথাও বলতে পাবে না সব লিমিট বাধা আছে জালসাই বলতে পারবে ওয়াজাকির ফাইন্দা জিকরা সানফুল মুমিন আল কোরআন হে নবী আপনি উপদেশ করুন ইমানদারদের লাভ হবে আল কোরআন আওয়াজ তামিনাল ওয়াইজিন তুমি ওয়াইজিনের মধ্যে হও মানুষের সামনে কথা রাখো সুরা লোকমান আল্লাহ বলছেন ইয়া বোনাইয়া হে আমার প্রিয়তম পুত্র কিসে উপদেশের ছলে লাতুশরিক বিল্লাহ ইন্না শিরক আল্লাহ দুল মুরাদিম আল্লাহর সঙ্গে সেরেক করো না সেরেক হচ্ছে সব থেকে বড় অপরাধ বেটাকে নসিহত করছেন বাপজিরা সোনার লাল ডামার গুলি কুনিচোরেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহ আল্লাহরা মেহিরবান ভাইয়েরা দিনদার পরিষ্কার মর্তিকিরা এবারে যদি আপনি মনে করেন বাহ মন সাহেবের এত বড় সাহস এই সম্বন্ধে বলে শুন না এবারে মাদ্রাসার কি ত্রুটি নাই তবলিক জামাতের ভেতরে ভুল ত্রুটি নাই ওয়াজ নসিহত ভুল আমাদের আলেমের ভুল ত্রুটি নাই কত বক্তা লিবেন আপনি আমি ট্রেনে হাজির করে দেবো নামাজের পাবন্দি নাই এসে মাইক ফাটিয়ে দিয়ে পালিয়ে যেছে কত লেবে লোকের সামনে হাতে পায় দড়ি কাঁদি ওয়াজ করাতে গেলে জানতে চাইবে আলেম বটে কিনা তার আমল দেখবে পরেশ গাড়ি দেখবে তাও তাওকা দেখবে তা নাহলে তাকে দিয়ে ওয়াজ করিয়ে না মহারাজ থানবি আমাদের বলছে কোনো লাভ হবে না কত নেবেন আপনি ব্যবসায় এসে গেছে সাথে আজকে তো বললে পারে যদি বলে হ্যাঁ মনে আমরা তোকে বলছি নাকি তোর এক লাখ আছে তোর ঠিক আছে কিন্তু ব্যবসায় এতে কেটা অস্বীকার করা চলবে না যাচ্ছে তাই অবস্থা আপনি তার থেকে ফরেজ করুন এটা বলবো না তাতে যে বক্তা যাই মনে করুন আমি নিজে যাই মনে মনে করি এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছি যার আপনার থেকে সংশোধন হওয়া দরকার আছে মানুষ আজকে ওয়াজিব ফরজ মনে করেছে মিলাদ মিলাদ নাই মানে কোরআন আনজি কোথাও এটা বলছে আর বলবো আর মিলাদ আমরা পড়তে যাই কেন ওটা বলবার লেগে পড়তে যাই যে লোক মনে করে বলছে মিলাদ বলবার লেগে চাই উঠোবার লেগে চাই যাতে করে মানুষকে বলতে পাই মিলাদ করতে চাই না ও ভালো করে লেগে গেলাম না কাগজ থাকে তা মিলাতে না গেলে মিলাদ করতে নাই এটা বলবে কি করে বলে মিলাদ করতে নাই বলে শালা লিখে না চলো তাহলে আপনার পুঁজি শেষ বলে না না ইনশাল্লাহ হবে বলে যেয়ে বলো যেটা কোরআন যে করতেও নাই নামাজ বুঝা হজ করো আর মিলাদ যেটা কোরআন শরীফে হাদিস শরীফে হাদিস শরীফে যেটা মিলাদ বলে একটা জিনিস আছে সেটা হচ্ছে আল্লাহর নবীর জন্ম বিখ্যাত মিলাদুন বেলাদুন ধাতু থেকে এসছে আল মিসবাহুল লোহাত আপনি মিলারটা যদি লোগাতে মানে অভিধানে খুঁজে পাবেন খুঁজে পাবেন না আগে আপনাকে বেলাদারটা বার করতে হবে ওয়াও লামালিফ ডাল বলতে বিলাদাতুন জন্ম এই বেলাদাতুন থেকে হাতার ঠাতার তেলে তবে মিলাদুনটা খুঁজে পাবেন মিলাদুন মানে হচ্ছে যেখানে জন্ম হয় আতুর ঘরটা তো আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করা সেই রবায়তে আড়ম্বর না করে দিনক্ষণ না করে কোন বুজুর্গ আলেমের সৈয়দ আলেমের যিনি সেই রেওয়ায়ত আর গরজ রেওয়ায়ত সম্পর্কে জ্ঞান রাখেন তখন সেই মিলাদটা মানে নবীর জন্ম বৃত্তান্ত নাক কেমন ছিল মুখ থেকে পর্যন্ত চুলের ধারি গোমের মতো লাল রং ছিল সাদা নয় গোম লাল গোমের মতো রং ছিল আল্লাহ নবীর দাঁত সাদা চুল কালো দাড়ির মধ্যে গুঁটা কয় গুণা যেতে পারে এমন দাড়ি সাদা হয়েছিল আল্লাহ নবীর হাতে পোর মাংস ছিল সামান্য একটু খালি আল্লাহ নবীর আঙুল লম্বা ছিল আল্লাহ নবী চললে মনে হচ্ছে উঁচু থেকে নিচে নামছেন এটা যদি সেই রাবায়তে কোনো আলেম বর্ণনা করে তাকে বলে মিলাদ আপনার বাম বলে মা বলে যেটা করছে ওটা মুরগি খাওয়া আর কুড়ি টাকা লেওয়া ওটা নাই এইটা আছে একবারই নাই বললে ভুল বলা হবে তাতে শিখিয়ে দিয়ে গেলাম মিলাদ আছে কিন্তু মিলাদ মানে নবীজির জন্মবৃত্তান্ত সেই রেওয়ায়তে দিনক্ষণ না করে কোনো আলেমের কোনো মসজিদে বক্তব্যে বসে বর্ণনা করার লোকের শোনা মুস্তাহসান মুস্তাহাব আপনি যে মিলানটা করছেন ওটা কেলা করছি কুড়ি টাকা মুরগি খাওয়া চালাই যাচ্ছি কসম খোদা করে বলছি গোটা পৃথিবীর মৌলবি থেকে যদি মিলাদ করা আপনার মা বাপের পেরোবার কোন রাস্তা নাই যদি নামাজ রোজা হজ্জাকাত না থাকে কসম খোদার করে বলছি গোটা পৃথিবীর মৌলবি যদি জড়ো করেন পীর ফকির এক কাছে করেন আর আপনার মা বাপের নামাজ রোজা হজ্জাকাত না থাকে পেরোবার কোনো রাস্তা নাই আর যদি বলেন আল্লাহর ইচ্ছা তো আল্লাহর ইচ্ছা ফেরাউনকেও জান্নাত দিতে পারে সেটা আল্লাহর ইচ্ছা ওখানে কোনো মশলা চলবে না তখন সেটা তার ইনসাফ হবে কিন্তু আইন আর কানুন বলছে নামাজ রোজা হজ্জা না থাকলে জান্নাতে যাবার কোনো রাস্তা নাই সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ বাদ দিয়ে জলসা জুলুস ওয়াজ নসিহত আর মক্তম মাদ্রাসা খানকা একবারে গরৎকা মাদ্রাসার আনাইকারী নামাজের পাবত হবে মাদ্রাসার গেটের গেটম্যান নামাজের পাবত হবে নামাজ ছাড়া কোনো গুরুত্ব নাই ওইটাই আমি আমার ছেলেকে বলছিলাম যে তুমি বাবা কখনো পড়ছো কখনো ছাড়ছো কিন্তু আমার কানে এসছে আর সম্পর্ক ঠিক রাখতে পারবো না এরপরে অবস্থা একটু খারাপের দিকে যাবে হ্যাঁ, আমি আমি সেটা বুঝে দেখো তা নাহলে সম্পর্ক রাখা যাবে না আল্লাহকে বেজাত করতে তো পারবো না বাবা সেখানে নামাজ ধরো যেটা যা যা করবে করো আল্লাহকে ধরো সব সেখানে রাখা আছে তার হাতে সবের মালিক তিনি কেন বলছি ভালো করে শুনুন সব কোরআন শরীফ থেকে শোনাবো এবারে আপনার না মানা মানা আপনার ইচ্ছা আপনার বুঝা না বুঝা আপনার ইচ্ছা জোর করে কেউ কাউকে কিছু দিতে পারবে না আর আল্লাহ জোর করে কাউকে মুসলমান করতে নিষেধ করেছে জোর করে কাউকে নামাজ পড়াতে নিষেধ করেছে প্রচার করতে বলেছে এলান করতে বলেছে বলে বেড়াতে বলেছে জোর করতে নিষেধ করেছে তাহলে খোদার খোদাইয়ের উপরে দাগ পড়বে জোর করবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সোনিয়া খালা মমতা খালা আমি বলছি তাহলে মসজিদের দরজায় হাত জোর করে খালা দাঁড়িয়ে আছে এখানে তারপরে খালা বলল খালা বলল মানে পড়েছে ছেড়ে আর আমার আল্লাহ বলছে আমি চাইলে ঘাটটা ধরে নাকটা মাটিতে দদুড়ে নামাজি করে নিতে পারি কিন্তু আমি তেমনটা করি না বলে দিয়েছি শুনিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি তারপরে মানা না মানাটা তোমার ইচ্ছা তুমি গাছকে মানবে না দেব দেবী মানবে তুমি আল্লাহ মানবে না সূর্য মানবে তুমি বুঝে নাও কালকে তোমাকে জবাব দিতে হবে কঠিন মারহালা সেই কারণে হেদায়তের মালিক কে বাবা আল্লাহ বলছে ওটা আমার হাতে রেখেছি ক্যাবিনেটের যে মন্ত্রিত্ব পানি তু ধান তু গোমের মালিক তু রেশন দিবি তু কলম তোর হাতে কিন্তু কাকে হেদায়ত দেব কাকে দেব না এই ডিপার্টমেন্টটাই আমার হাতে রাখছি কাউকে দেব না যদি জিব্রাইলকে মিকাইলকে ইসরাফিলকে অমুককে তমুককে দি তো যাকে ভালো লাগবে যে নিজের হবে তাকে হয়তো দিয়ে দেবে আর আমি নিজের হাতে রেখেছি এই কারণে যার ভেতর ভালো দেখব তাকে দেবো আপন পর দেখব না আবু সুফিয়ানকে ইমান দিয়েছি আমার নবীকে অনেক জ্বালাতন করেছে কিন্তু আমি তার কোনো ভালো বুঝেছি তাই তাকে ইমানদার করেছি হিন্দা যে আমির হামজার কালিজাটা চিবিয়েছে আমি তাকে ইমানদার করেছি আর যে নিজের ভাইপোকে বলেছে আমি বেঁচে থাকতে তোমার কেউ চুল ব্যাকা করতে পারবে না তোমার দায়িত্ব তুমি পালন করো কাবা ঘরের কোনে কোনে পাহাড়ের পাদদেশে আরাফাতের ময়দানে তুমি তোমার কথা বলে বেড়াও কেউ তোমার বিরোধিতা করতে পারবে না আমি যতদিন বেঁচে আছি সেই চাতাকে আল্লাহ কিন্তু ইমানদান করেন নাই আল্লাহ বলছে আমার ভালো মন্দ তোমরা বুঝিবে না আমি যে অন্তর্জামী আমি অতীত বর্তমান ভবিষ্যৎ জানি আমি সকলের হৃদয় সম্বন্ধে বুঝি তাই কাকে ইমান দেব দেবো না এটাই আমার হাতে রেখেছি আপনার চোখে পানি আসছে না যে মুসলমান হওয়াটা আল্লাহর হাতে ইমান পাওয়াটা আল্লাহর হাতে নামাজি হওয়াটা আল্লাহর হাতে জালসা জুলুসে এসে খালিস নিয়েছে সোনাটা আল্লাহর হাতে এখলাফ পেচটান মারা চো হয়ে গেছে ও কি বলবে বুঝাই গেছে চো পালিয়েছ না আল্লাহর হব বন্ধুত্ব করবো আল্লাহর সাথে এটা আল্লাহ তা নির্জনে চোখে যদি পানি পড়ে আল্লাহর মহব্বতে সেটাই আল্লাহ দাম ওরে কমি নাই আল্লাহ তোর জন্য কি করেছে তুই আল্লাহর জন্য কি করছিস পাপ করলে আল্লাহকে কেন সরম লাগছে না অন্যায় কথা বললে আল্লাহকে কি মুখ দেখাবি আহা ভাইজান বলছিলেন না ধর্ষণ ব্যবিচার ইত্যাদির কথা হাদিস শরীফে আছে বনি ইসরায়েলের তিনজন লোক একটা গুহাতে আছে ঝড়ে একটা পাথরে সে গুহার মুখটা বুঝে গেছে তখন তিনজনাই বলছে যদি কোন আল্লাহর ওয়াস্তে নেকির কাজ করে থাকো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাথরটা হয়তো সরিয়ে দেবে যে কাজটা শুধু আল্লাহরই জন্য করেছ সবাই বলুন ইনশাল্লাহ সব কাজ আল্লাহর জন্য করবো ইনশাল্লাহ নিয়ত করবো আল্লাহ তোর জন্যে আল্লাহ আসসালাম আলাইকুম বলেছি তোর জন্যে আল্লাহ গরিবকে দেখতে গেছি তোর জন্যে আল্লাহ দুটো জিলিপি কিনে খালার হাতে দিয়েছি তোর জন্যে তোর ভালোবাসায় এটা নিয়ত করব বিরাট লাভ বিরাট লাভ অধিকাংশ মানুষ আজকাল গরু কিনছে এমনি করে টিপে ধরে দেখছে ক কেজি হবে সারা চর্বি দেখবি কি এনেছি মাল আল্লাহ বলছে চর্বি দেখবি রে তাহলে আমার লেগে লয় চর্বি দেখবি ভাই সেটা কোরআনে প্রথমেই বলে দিয়েছে আল্লাহ তালা বলছেন আমি তোমাদের রক্ত মাংস দেখতে চাই না আমি তোমার পরেশগারি দেখতে চাই কে আমার ভালোবাসায় তাকুয়া ক্ষুদা ভীরুতাই কোরবানি দিচ্ছ এটাই আমি জানতে চাই রক্ত মাংস কার কতটা গড়িয়েছে মজাক করে আমাদের হাজি সাহেবরা আমার কোরবানি জবাই করতে নিয়ে যায় তারপরে নিজেদের মধ্যে ভাতিজাদের মধ্যে মজাক করে ভালোবেসে বলে তোদের গরুটা রক্ত নাই গায়ে একটু গড়ালো তো আমার গরুটা মানে ভাইপো দিকে একটু ঠাট্টা করে বলে আর কি এটা আলাদা ওইখানটা আলাদা কিন্তু অনেক ক্ষেত্রে আবার অনেক লোক বলে এটা খারাপ কথা না রক্ত মাংস আল্লাহ বলছেন তাকুয়া আল্লাহ তোমার জন্য কুরবানি কার জন্য কোরবানি বাবা তাহলে যেমন করে বলেছি তেমনি করে করো ভালো গরু ভালো টাকা ভালো কেনা ভালোভাবে কোরবানি ভালোভাবে দান খয়রা সেখানে আবার মশলা মশাইল টেরা বেঁকা কেন আজকের পেপারে দিয়েছে প্রতিদিনে হাতের রুমাল গুলো সেই যে মানে লন্ডনের আপনার দিকে ভালো গাইতে পারতো নাচতে পারতো তার হাতের রুমাল দুটাই কেন পর্যন্ত সাড়ে তিন লক্ষ ডলারে বিক্রি হয়েছে নিলেন কত সাড়ে তিন লক্ষ ডলার টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষে উনপঞ্চাশ লক্ষ টাকা তিন লক্ষ মানে তিন উনপঞ্চাশ দেড়শো দেড়শো কোটি আর বাকি রইল এখন অর্ধেক ওটা পঁচাত্তর কোটি দুশো পঁচিশ কোটি টাকা দুটো রুমাল নিলেমে বিক্রি হয়েছে আর আপনার দিকে তার কোট টানা জ্যাকেটটা তার থেকে বেশি দামে এটা নিলেমে তো আপনি যখন আল্লাহর নামে কুরবানি দেবেন তখন টাকার কোনো মূল্য নাই কত দাম ভাই গরুটার সাড়ে বারো হাজার দাও এই সাড়ে হাজার টাকা দিয়ে দাও চলো কিনে নিস এখন এবারে এখন পাইকাররাও তো একটু গোলমাল আর আমরাও গোলমাল যারা কিনবে সে কারণে এখন ও তেরো হাজারের গরু ছাব্বিশ হাজার বলবে তাতে আপনি না কিনে একটা পাইকারকে ধরুন দেওয়াই কিনে দুজনা মিলে চালাক আপনি কেন আপনি ঝামেলায় পড়েন আর আমি আমি হাট যাই নাই আমার বেটাকে পাঠালাম আর একটা পাইকে বললাম ভাই গরুটা কিনে দিবি সাড়ে পঞ্চান্নশো টাকা নিয়েছে তো আমি হাট যাই নাই কেন মনে হয় হাট যাই না কোনো বছরই যাই না কারণ আমি এক বছর কোরবানি গরু কিনতে গেলাম তখন নতুন নতুন পাস করেছি হাট সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না ছোটবেলায় হাট সম্বন্ধে অভিজ্ঞতা ছিল তো গেছি তা আমাকে একটা গরুর দাম বললাম বললাম এইগুলো হবে না বলে মোলসার তাহলে গরুর ন্যাজ কিনে নিয়ে যাও ওতে গরু পাবেন না আমি পুরুষ মাথা হেড বলি আমাকে ন্যাজ কিনে নিয়েছি তো বলছি পাইকারের মুখে কোনো ঠেকা নাই রে আমি হাট থেকে বেরিয়ে এসে ফাঁকে দাঁড়িয়ে গেলাম আর একজনের প্রথম কিনে দে নাহলে ও আমাকে ন্যায় দিবে বেফাস কথাবার্তা সে কারণে দাম দর করতে পাবেন কিন্তু যতটা পারেন ভালো জিনিস ভালো দামে নিয়ে ঘুরছে লোক আল্লাহ তোমার জন্য এখানে পয়সাটা আনফ্যাক্ট আল্লাহ তোমার জন্যে এখানে আপনার দিকে কোনটার কত দাম বলছে এটা আনফ্যাক্ট আল্লাহ তোমার জন্য এটা আপনি দেখান কোরবানের গোস্ত তিন ভাগ করুন কলজে গুর্দ বিসমিল্লা সব তিন ভাগ করুন মগজটা ছোট জিনিস তিন ভাগ করতে হবে না ওটা ঘরে রাখুন বুড়ো মানুষ তাকে তাকে ভেজে খাইয়ে দেন তিন ভাগ করাটা মুস্তাহাব তিন ভাগ করাটা কি বাবা কেউ আবার ময়লা জানে না ওয়াজিব মনে করে তিন ভাগ করা মুস্তাহাব ভালো কাজ তো অনেক আলে মোলামার আছে সবারই সামনে বলে দিয়ে যায় আপনার যদি তিপান্নটা বিটি হয় চুয়ান্নটা বেটা হয় চুয়ান্নটা বৌমা তিপান্নটা জামাই দিয়ে মোটমাট মিলিয়ে একশো ষাট জনা তো আপনাকে আর গোস্ত মিলিত হবে না ঘরেই ভুনে খাওয়া এটা হলো ইসলামের মশলা ঘরে যদি প্রচুর লোক হয় আর আপনার কোরবানির দুটো ভাগ ছাড়া চারটা ভাগ দেওয়ার সঙ্গতি নাই একটা গরু ছাড়া দুটো গরু দিতে পারবেন না তখন আপনি যদি গোস্তটা না বিলিয়ে অন্য কোনো আত্মীয় স্বজন মিলিয়ে খান আপনার দোষ হবে না কিন্তু যার চারটা মরায় ছশো বস্তা আলু কোলেস্টরে রাখা আছে ব্যাংকের টাকা কত আছে সে জানে না ম্যানেজারকে জিজ্ঞেস করতে হয় তারা স্বামী স্ত্রী দুজনাই তারা বলছে আমরা দুজনাই এক ভাগ দিঘা গোস্ত খেতে পারবো না তো বেশি আল্লাহ বলছি ওয়ার লেগে বড় লোক করেছি আমি গোস্ত খাবার লেগে বোকা একটা গোটা গরু দে দিয়ে বিলি দে একটা গরু অধে পাড়াই দে একটা গরু অধে পাড়াই বলে একটা বাপের নামে একটা মায়ের নামে একটা রসুল্লাহর নামে এই কারণ থেকে বড় লোক করেছি উদাহরণ বলছে যে একটা বেগুন আর দুটো টমেটো রানি গোটা গরু দিয়ে কি করবি এক ভাগ দিঘা আল্লাহ বল দেখ কিরম হিসেব দেখো আর ও আমরা কতটা খেতে পারবে সেই দিবে কিন্তু হিসেব কি দশটা গরু কিনেন কিনে দশটা পাড়াই দিয়েছেন এটা মায়ের নামে এটা বাপের নামে এটা রসুল্লার নামে এটা আবু বকরের নামে এটা আয়েশার নামে এটা খালিজার নামে তবে আল্লাহ আপনাকে ধনী করেছে খেলা করতে কর্মীদের দিলে গরিবকে যদি গোস্ত কিনে খেতে হয় আপনার লজ্জা সরম রাখবার জায়গা নাই গোষগুলো জবাই কর্নি ঘর ঢুকে যাচ্ছেন মুস্তাহাব নিজের জায়গায় রাখাছে কিন্তু আপনাকে কোরবানি দিতে কেউ মানা করেছে তিনটে চারটা কিনে নিয়ে যান এ বাবা এটা তোদের পাড়ায় করবি বাবা অমুখের নামে কোরবানি দিয়ে দিবা অবকর সিদ্দিকের নামে দিয়ে ভাগ করে লিবি বাবা ষাট জনে চোদ্দ জনে ভাগ করে লিবি বাবা দেন কোরবানি দিয়ে দেন পাঠিয়ে দেন একটি গরু একটি ভাগ দিয়েছে দিয়ে বুড়ো বুড়ি ভেজে খাবে আর কাউকে দিবে না ফুরিয়ে যাবে বেশি দিন রাখা চলবে না আর টাকা গুনে গুনে রাখছে চলো কবরে ওই টাকা চিটিয়ে মারবে কোরআন শরীফ হাদিস শরীফ আছে টাকা চিটিয়ে মারবে সোনাকে পুড়াবে জাহান্নামার ছেঁকা দিবে তোমাকে বড় লোক খেলা করতে করেছি জিজ্ঞেস করছে কতটা দেবো দুটো তিনটে গরু দাও প্রথম দিনে দুটো মাঝের দিনে দুটো শেষের দিনে দুটো আর বিরিয়ানি করে গায়ের লোককে খেয়ে দাও বিলিয়ে দাও সব লাইন দিয়ে ঢাকা দিয়ে রেখেছে চাদরে করে গরম করা চালিয়ে দাও কাউকে আল্লাহ বলছে সালা তেরো দিন চোদ্দ দিন এক মাস পর্যন্ত কিরম গরম করছে আর খাচ্ছে দেখ খেতে দোষ নাই রাখতে দোষ নাই কিন্তু গরিবকে দিয়ে মুস্তাহাব এটাকে হালকা মনে করবেন না আর ঘরের লোককে না খেয়ে গরিবকে দেওয়া এটাও বাড়াবাড়ি সেবালম্বন এটাও চলবে না ঘরের লোক বেশি হলে বেশি রেখে দেন দোষের নাই আকিকার গোস্ত আপনারা চার ভাই চার ভাইয়ের চার পাঁচা কুড়িটা জামাই কুড়িটা বিটি বাপ চার পাঁচা কুড়িটা বেটা নাহলে আঠেরোটা বেটা আঠেরোটা বৌমান নাতি পুতা আপনি সমস্ত আকিকার গোস্তটা একসাথে ঘরে রান্না করে চার ভাইয়ের জামাই বউ বিটি করে আরো চাচা ফাঁচা সবাইকে নিয়ে খেয়ে নেন কোনো দোষের হবে না দোষ নাই আমরা দিলি বেড়াতে হবে এর কোনো মানে নাই আত্মীয় স্বজন নিয়ে আটিকার গোস্ত খেলি হলো আপনার ভাইরাও তো আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে পড়ছে তাদেরকে নিয়ে খেলেই হবে বলে না তু ভাই তু পাবি না তু ভাই তু পাবি না এটা আমি মোড়ল পাড়ায় আর মলিক পাড়ায় বিলিয়ে বেড়াবো আপনার আকিকা কবুল হবে না জামিল করবা আগে নিগো আত্মীয়কে দেখো আকিকা কাছের লোককে আগে দাও ঘরের লোককে আগে দাও তবে আপনার আকিকা মকবুল হবে দান করাটা শিখন কেমন করে করতে হবে চাচা জানে না খালা জানে না খালু জানে না বোম্বাই টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছে দান করতে কি বলতো চাচা বলে ও সালাকে যতই কিছু খেতে পাবে না আল্লাহ বলছে আই তোকে দেখাবো চাচাই তো বোন খেতে পাচ্ছে না মামাই তো বোন খেতে পাচ্ছে না ফুই তো বোনের মেয়ের বিয়ে হয়নি আর আপনি নফল হয়ে যাচ্ছেন একটার পর একটা আপনার হজ হবে না আপনি তাকে দিলে পরে একশোটা হজের দেখি পাবেন একটা হজের জন্য কিন্তু মনে রাখবেন নফল হজ বলেছি কালকে যেন বলে বেড়ান না হজ করতে মানা করেছে টাকা দিয়ে দিঘা বলেছে ওই ওই অন্যায় বুঝাটাই তো গোলমাল হচ্ছে কি হজ বলেছে নফল হজ হজ ফরজ আদায় করেছেন এরপরে আবার যেতে মন যাচ্ছে আল্লাহর ঘর যেতে মন যাবে বইছি কিন্তু চাচা তো ভাই তার মেয়েটার বিয়ে দেবে ভাই যেটা দেওয়ার মতো সঙ্গতি নাই তাইলে আশি হাজার টাকা খরচ করে দে জান্নাত আপনার ওয়াজিব হয়ে যাবে হজে কবুল হবে কি না হজ গেলেন হজের মতো হজ হবে কি না নফল হজ কি হবে কিন্তু জান্নাত ওয়াজিব হয়ে যাবে ইসলামকে বুঝুন ইসলামকে চিনুন কোথায় খরচ করতে বলেছে কেমন করে বলেছে কি বলেছে আপনাকে গায়ে পড়ে যেতে হবে আপনার ভাই আপনাকে বলে নাই কষ্ট কষ্ট করে লোককে বলছে ভাই পাঁচশো টাকা দিয়ে আপনি হাজার টাকা দিয়ে আপনাকে বলে নাই আপনি যে বলুন কি ব্যাপারে পার্সিনার বিয়ে ঠিক করছিস শুনছি হ্যাঁ ঠিক করেছি তেরোই মার্ক দেবো তো কি করছিস কি কোথায় কি হলো হচ্ছে আলহামদুলিল্লাহ চলছে এলে পনেরো হাজার রাখ পরে আবার দিচ্ছি বলবি কোথায় কি লাগছে আর বোরেতের খাওয়ান দাওয়ানটা সব আমি করবো আপনার বেটার অসুখ ভালো হয়ে যাবে বিটির অসুখ ভালো হয়ে যাবে আপনার বিবি জান্নাতি আপনি জান্নাতি হয়ে যাবেন গায়ে পড়ে যেয়ে বলুন আমি দিচ্ছি দেখি রোগ ভালো হয় কি না ভিলর থেকে ঘুরে আসছে তবু এক পয়সা কাউকে দিবে না বলে কানটা উবড়িয়ে গেলে একটা কানই শুনবো তো খরচ করতে পারবো না লাস্ট ফিনিশিং এ তখন দেখবেন যখন মুটিয়ার হচ্ছে না তখন আল্লাহ তোর নামে কোরআন শরীফ মসজিদের নামে দুটো ইট দেবো আর মনসাহকে দোয়া করতে বলবো আল্লাহ বলে বের কেন দিচ্ছি আমি বুঝতে পারি নাই মুটি ঘুরে ঘুরে কোথাও হয় নাই শেষকালে এবারে আমাকে সেখানে আগাম এগুলো সব জানার বোঝার ভাবার হেদায়তের মালিক কে বাবা আল্লাহ ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا আমি এই তিরিশ বছর আপনাদের হাতে পায়ে ধরে বলে বেড়াচ্ছি ইসলামের সীমা লঙ্ঘন নাই সবাই বলুন সীমা লঙ্ঘন করবো না বলি ইনশাল্লাহুল আজিজ মিলাদে দোয়াতে খয়রাতে নামাজে দাওতে তবলিগে মাদ্রাসায় মক্তবে ওয়াজে নসিহাতে খাওয়াই পড়াই ঘর বাড়ি কোনো কাজের সীমা লঙ্ঘন করবো না বলুন সাল্লাহ আজিজ ইসলামের সীমা লঙ্ঘন নাই অনেক লোক দেখবেন বলেছে টাকনো পর্যন্ত জামা পাজামা চলবে না পা জামাটা এইখান পর্যন্ত রেখেছে জামাটা এইখান পর্যন্ত রেখেছে জি সারা বুঝি পা জামাটা ওর কোথায় গেল ধরে নাই নাকি শূন্যতার খেলা শূন্যতার খেলা পা জামা নিচে থাকবে জামা এখানে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হতে হবে তাকে সুন্দর বলে তাহলে তো বাউলরা খুব ভালো কাজ করছে কালো জামায় সাদা ডাবকা বেকা লাঠি মোটা তসবির দানা পো পা ফো পা জোর কোথা পড়লি বলে কাবা ঘরে পড়েছি আসর কোথা পড়লি মদির শরীফে মগরবের নামাজ বলে বাইতুল দাসে পড়বো বলে কিরম ব্যাপার বলছি বলে মারে ফাদের ফকির তুমি ওসব বুঝবে না মৌলী সাহেব আমি বুঝবো না চোদ্দটা হাদিসের কিতাব পড়ে এসে তুই বুঝবি বলে হ্যাঁ আমি ভেতরে মাটির তলায় তলায় মদিনা চলে যাচ্ছি ওইখানেই মগরবটা পড়ে নেবো উদারে বাইতুল আপনি মেনে নিলে সীমালঙ্গন বাড়াবাড়ি কোথাকারে আবু বকর ওমর উসমান তালা জুবাইরের নামাজ দেখো তাদের দান খয়রা তাদের পোশাক পরিচ্ছদ আল্লাহ নবী কেউ চুল রাখলে পারা এলোমেলো থাকলে বলতে চুলটা আঁচড়ে নাও মাথায় তেল দেবে এত সুন্দর সুন্নতের পাবাদ নবী বিজ্ঞান বাস্তব যুক্তি সুন্দর যেখানে সুন্দর সেখানে অসুন্দর খারাপ দাঁত বাজবো না রুকুটুকু থাকবো জামা কাটবো না আল্লাহ নবী সুন্নতের খেলা আপনাকে দামি নামি জামা পরতে হবে না যেটা আছে কাঁচালে পড়ুন গুছিয়ে পড়ুন এই নামকার বুতামটা বুঝলেন এই ওপরটাই লাগিয়ে রেখেছে <laughs> দিয়ে বাসে ট্রেনে মসজিদ মায়ে ঘুরে বেড়াচ্ছে আপনি জানেন মশলা যে মশলাটা ভিজে নামাজ পড়ছেন ইচ্ছা করে উল্টো করে বিছলে নামাজ মকরু জানাতে মশলাটা মশলাটা সোজা করে বিচুতে হবে মানে ডগটা গুড়ার দিকে গুড়াটা ডগ দিকে ভুলে হয়ে গেলে আলাদা এ বাবা কালকে মশলা যেন আলে মোড় আমাদের কাছে ভুল ব্যাখ্যা করে বেড়ান না যত মানুষের যা ভুল হবে ভুল সব ক্ষমা ভুল সব ভুলের কোনো হিসাব নাই কিন্তু আপনি যদি ইচ্ছা করে উল্টো দিক উল্টো করে বিছিয়ে নামাজ পড়েন মুকরু সোজা করে পড়তে বলা হয়েছে নামাজের কাতার সোজা গায়ে গা লাগিয়ে ইড়িতে ইড়ি লাগিয়ে সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়তে বলা হয়েছে একে বেঁকে তেরিয়ে কোনো কোনো লোক আবার আছে না একটু কোনা মারবে বলে কোনা মারছিস কেন বলে কাবার দিকে কোন করছিস মনে হচ্ছে যেন ও কাবা খুঁজে বার করে নিবে খেলাপ এই বাবা মাসলা মাসাইলে খেলাপ নামাজ কোন দিকে পড়বেন পশ্চিম দিকে জেহাতে কাবা আপনার জন্য ফরজ করা হয়েছে আইনে কাবা ফরজ নয় আপনি যদি আইনে কাবা করতে যান তো গোটা এই আপনার দিকে এই নাদনঘাট এলাকার সব মসজিদে এরম এরম হবে কোন মসজিদের আর ঠিক থাকবে না যেহাতে কাবা মানে কাবা যেদিকে আছে সেই দিকে মুখ করে নামাজ পড়া আপনার জন্য ফরজ করা হয়েছে কোন করা চলবে না এই এই বক্সটাকে যদি কাবা ঘর ধরেন এই বক্সটা থেকে এবারে এইদিকে যত দূর চলে যাবে তারা এই দিকে পড়বে এইরম হতে পাবে না যতটা আছে পূর্ব পশ্চিম খালি এই দিকে পড়ে যাবে কাবাটা এখানে আছে বাইশ গজ তো কাবাটা বাইশ গজ আর এটা হচ্ছে বাইশ লক্ষ বর্গ কিলোমিটার সবাই পশ্চিম দিকে পড়বে কাবা সোজা হতে হবে না কাবার দিকটা হতে হবে আবার যারা দক্ষিণে আছে তারা কাবা বাইশ বাই এগারো না বারো সেই বারোটা আছে এবারে সে এটা বাইশ লক্ষ বর্গ কিলোমিটার দক্ষিণটা এই দিকে পড়বে নামাজ সেই এবং মশলাই দুরস্ত আর যদি কোনাকুনি কোনাকুনি কোনাকুনি তাহলে তখন কোনো মারামারি হবে তরতিবের খেলাফ নিজামের বিরুদ্ধে সেই কারণে তেরিকা পদ্ধতিগুলো সব বোঝা আর সীমা লঙ্ঘন করবো না ইনশাল্লাহ সীমা লঙ্ঘন চলবে না সবে মরাতে সারা রাত কেউ জাগবো না বলে ইনশাল্লাহ না জাগবেন আপনার মর্দানি থাকে তো আপনি জাগবেন এটা আমি বলছি না জাগতে কিন্তু আপনি সারা রাত কেন জাগতে যাচ্ছেন কেন জাগলেন আমাদেরকে যখন মসজিদে থাকার জায়গা করে অনেক জায়গায় তখন আজ শোয়া হয়ে গেল যা বলে কেন মসজিদে খুব ভালো ওই জিনিস থাকুন দেখবেন যারা জীবনে নামাজ পড়ে না জলসব দিনে তারা চালাবে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই সুযোগ আর পাওয়া যাবে না বলছিল এসা হয়ে গেল আবার কি পড়ছে বললেন মানে ও দেখছে যে আবার কবে জলসা হবে কোথায় তার নামাজ পাবো কি পাবো না আজকে পড়লি চল্লিশ পঞ্চাশ ষাট বাস অনেক জনের এইরকম আছে সেই কারণে আপনাকে রাত জানতে হচ্ছে কেন সারা বছর নামাজ পড়েন না বলে তাহলে দশ রাখাত বারো রাখাত চোদ্দ রাখাত কুড়ি রাখাত নামাজ রাতে পড়ে বলুন আল্লাহ বরকতের রাত বরকত দাও আল্লাহ কবুল করে দাও মাফেরাত করে দাও দিয়ে চোখের পানি ফেলুন দিয়ে ঘরে যেয়ে শুয়ে পড়ুন বিবিকে দু চার রাখাত পড়ে নিয়েছে আরাম করুন ফজরের নামাজ জামাতের সাথে পড়ুন এটা হলো তরিকা সারা রাত কি হচ্ছে কি কি হলো কি আপনার চোখের সামনে মৌলবী সারা রাত জাগে নাই আপনার চোখের সামনে হাজির সাহেব সারা রাত জাগে নাই সারা বছর যারা নামাজ পড়ছে খানিক নামাজ পড়ে শুয়ে পড়বে আর সামাবার নামাজ পড়ে দিয়েছি ঘরে পড়ুন আবার আজকে বলে দিয়ে যাচ্ছি ভাড়া বাড়ি করবো না বলুন ইনশাল্লাহ হ্যাঁ, মোমবাতি কিনে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মোমবাতিগুলো কি করবি বলে ঘরে জ্বালবো গোরস্থানে দেবো মসজিদের দেয়ালে দেবো মসজিদের দরজায় দেবো আমাদের খামারে দেবো চৌকাটে দেবো তাকে বললাম চৌকাটে দিচ্ছিস কেন বলছে আমার মা বলেছে তোর দাদু আসবে হোজট খেয়ে পড়ে যাবে আলো দেখা গা তা দাদুকে যে জিজ্ঞেস করলাম কিরম চলছে বলছে ওরা বললে কি হবে ফাটিয়ে দিচ্ছে আমি ঘরকে জানতে পাবো কি চলছে দেখে যাও খালি একবার আর ওরা আলো দেখাচ্ছে আমাদের বিজাতিদের আলো দেখানো একটা আছে সারকুলে আপনার গেড়ে দিয়ে অনেক আলো উপরে ডগে আলো দেখায় আলাদা তাদের পরব কিন্তু আমাদের আলো দেখানো নাই তো মোমবাতি কোথায় পেলেন কেন মোমবাতি জানবেন কেন সব বাড়িতে ফটাকা বাজাবেন কেন বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করবেন পোলাও কোরমা হালুয়া আর আপনাদেরকে খাটা দিয়া মাছ তার সঙ্গে খাস্তালের পোলাও তাহলে বলছি কাল করে খেতে পারলি না পরশু করে খেতে পারলি না তোর আজকে কেন বাড়াবাড়ি আমরা হালুয়া হারামও করি না আর আমরা পোলাও হারাম করি না কিন্তু ওই দিনই করতে হবে তখন আমরা বেদাত বলেছি আগে করে খাও পরে করে খাও রোজ করে খাও বেদাত বলবো না কোনো দিন চলবে না ওই দিনই চলা তখন আমরাও ছাড়বো না বেদাত বলবো পুরো রমজান মাস আপনি সারা রাত তারাবির নামাজ পড়ুন আপনার দিকে আল্লাহর কাছে সবেকত সন্ধান করুন কিছু বলবো না কিন্তু সাতাশেতেই চালাবো তখন বেদাত বলবো একুশ কি দোষ করলে তেইশ কি দোষ করলে পঁচিশ কি দোষ করলে উনত্রিশ কি দোষ করলে উনিশ কি দোষ করলে সতেরো কি দোষ করলে তখন আমরা বেদাত বলবো আল্লাহ নবী তো সাতাশকে নির্দিষ্ট করে যান নাই তুমি কেন এইরকম ভাবে নির্দিষ্ট করলে ওলামারা সাতাশটাকে নিজে অনেক ওলামার মতে একুশটা বরং সাতাশের থেকেও গ্রহণযোগ্য কারো কারো মতে তেইশটা গ্রহণযোগ্য অনেক মত আছে অনেক আপনার রেওয়ায়ত আছে সেগুলোকে সামনে রেখে আপনি সাতাশের উপর জোর দিলেন কেন সাতাশেই কোরআন সব খতম হবে কেন উনত্রিশ কি দোষ করেছে পঁচিশ কি দোষ করেছে শেষ দিনে কোরআন সব খতম হবে তার আগে কেন খতম করছে কি হয়েছে এই যে বাড়াবাড়িগুলো সীমালঙ্ঘন বুঝলে বুঝবে না মানালে মানবে না মসজিদ ছেড়ে দিয়ে এসে বাইরে নামাজ পড়ছে বিরাট মসজিদ মার্বেল করা বাইরে নামাজ পড়ছে মুসলাটা ছেড়ে নিয়ে চলেছে আর ইমাম দিকে আলেম দিকে মহিলা জিজ্ঞেস করুন বিনা কারণে মেহরাব ছাড়া মুকরু বিনা কারণে মেহরাব ছাড়া রসুল্লাহ যে মেহরাবে নামাজ পড়েছেন সেটা ছেড়ে পেছনকে চলেছেন কেন ছজনা লোক মুসল্লি মেহরাবে পড়ুন আটজন লোক মেহরাবে পড়ুন বলে কম লোক সেখানে আমরা চালিতে পড়ছি কম লোক বলে পেঁয়াজ তালাই পড়বে নাকি আলু বাড়িতে পড়বে নাকি মসজিদের মেহরাবে নামাজ পড়াটা বিনা কারণে প্রচন্ড গরম মসজিদে সাপ মসজিদে পোকা আলো জ্বালে এরম হচ্ছে তখন আপনি বারেন্দাই পড়লে একটা কারণ দেখালেন মৌলবীরা বলবে ঠিকই আছে কিন্তু বিনা কারণে মেহরাব ছাড়া মকরু কে কাকে বুঝাবে কেমন করে বুঝাবো বাবজিরা সোনার লালরা তাই বলছি হেদায়তের মালিকটা শুনে নেন আপনি নিজের মতো বললে আর আমি আমার মতো বললে তো হবে না খুব ভালো করে বুঝা খুব ভালো করে জানা আর এতদিন ওয়াজ করছি বিয়ের ফোন উঠাতে পারলাম না এই বাবা কই আপনারা প্রত্যেক দিন ওয়াজে আসছেন বিয়ের পণ লোবো না মনে করতে পারলেন না আল্লাহকে একটু ভালোবাসুন যে নির্জনে বলুন আল্লাহ তোর ভালোবাসায় তুই যা হারাম করেছিস তা আর করবো না বলেন সাল্লাহ আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন আপনার খুশিতে চোখে পানি আসবে আল্লাহ আমার বন্ধু আমি আল্লাহর বন্ধু এটা টাকা দিয়ে পাওয়া যায় না এটা মারামারি করে পাওয়া যায় না এটা প্রেসিডেন্ট হয়ে পাওয়া যায় না প্রধান হয়ে পাওয়া যায় না আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বন্ধুত্ব দান করে আর আল্লাহর বন্ধুত্ব হচ্ছে আল্লাহ যা হারাম করেছে তা করবো না বলে ইনশাল্লাহ করবো না ব্যাস আপনি আল্লাহর বন্ধু আপনার খুশিতে চোখে পানি আসবে তো বিয়েতে ফোন লবো না ছি ছি ছি ছি ছি ছি ছি বিয়েতে ফোন লবো না আর বলে বেড়াচ্ছি বকে বেড়াচ্ছি খোঁজ খবর রাখুন আমার তিনটে ছেলের বিয়ে দিয়েছে খোঁজ খবর রাখুন যে ফুটানিওয়ালা কি করছে একটা তো এখানেই দিয়েছি আপনার এলাকায় আর দুটো দিয়েছি একটা ভাগ্নির লেগে আর একটা ঘরে তো আমার ভাগ্নি মিলে গেছে যে ওটা আমার দুলাভাই এবং আমার সাগরের খুব ভালো ছেলে তার তিনটি মেয়ে ছোটটা আমি বিয়ে দিয়েছি আমার ছোট ছেলে লেগে তো সে আমাকে দিবে কি বিয়ে যে এসছিল সবাই মিলে বোরেত ফোরেত কিছু হয়নি আমার ঘরে অলিমা ছিল তো এসছিল বুবু এসছিল ভাই এসছিল বুবু বাসে চলে গেল আর ভাই বললে ওর জামাইকে যে তোদের সাইকেলে নিয়ে যায় দুটো সাইকেল একটা নিয়ে পালিয়ে গিয়েছে আর যায় না রেখে দিয়েছে আমার শালাই কি রে লোকে পায় আমার যে চলে যাচ্ছে এখনো যাই নয় যে আমি ইয়াসিনকে বললাম তোর ফুফাজি গাছে সাইকেলটা চায় না থাক তোর ফুফাজি চাপে তা চাপু সাইকেল মেরে নিয়েছে নব্বই বস্তা ধান আমার বাঁধা ছিল একবার কিনে বেঁধেছিলাম দিদিদের কাছ থেকে টাকা নিয়ে আনি আমার নসিমের বিয়েতে নব্বই বস্তা ধান বেঁচে খরচ করে দিয়েছি উলিমা টুলিমা জাগন তো খোঁজ খবর নেবেন বলছি ফুটানি করছি আল্লাহর ফজলে একবারে দিলে এতটুকু লোভ লালসা আল্লাহ দেয়নি আল্লাহর মেহরবানি সবাই আজকে বলুন বিয়েতে পড়লো না বলেন ইনশাল্লাহ নেক আওলাদ হবে নেক আমলা আব্দুল কাদের জিলানি আপনার ঘরে জন্মাবে খাদা চিস্তি আপনার ঘরে জন্মাবে ইমাম আবু হানিফার বাপ হবেন আপনি দাদা হবেন যদি পিনাপুরে ছেলের বিয়ে দেন বিবি আপনাকে ভালোবাসবে স্বামী বিবির মহব্বত হবে আর এতবার লোকদিকে বলে যাচ্ছি স্বামী স্ত্রীর মহব্বতের থেকে বড় নিয়ামত পৃথিবীতে খুব কম জিনিস আছে রব্বানা ফির দুনিয়া হাসানা হাসানা মানে হয়তো আলী বর্ণনা করেছেন নেক বিবি কেউ বলেছে হাসানা মানে সুন্দর ঘর কেউ বলেছে নেক আমল রব্বানা ফির দুনিয়া হাসানা আর হয়তো আলী বলেছেন নেক বখত বিবি হয়েছে খাদিজাকে পেয়েছেন হজরতে আলী করমাল্লা বাঝৌ প্রথম দিনে যখন বিয়ে করে এনেছে বাসর ঘরে আলো জ্বলার মতো তেল ছিল না প্রতিবেশীদের কাছে তেল এনে তবে লম্পটা জ্বালা হয়েছে তার নাম হজরতে আলী হজরতে ফাতেমা আর বিটিকে দিতে দোষ নাই আল্লাহ নবী একটা খাট দিয়েছেন একটা নুড়া দিয়েছেন একটা শিল দিয়েছেন একটা আটা চাল্লি দিয়েছেন এইভাবে কতগুলো জিনিস হচ্ছে ফাতেমাকে যৌতুক হিসেবে আব্বা দিয়েছেন আপনি দিতে পাবেন হারাম ল কিন্তু যে আগাম ইড়ি ঠুকে বসে আছে শাশুড়ি ঘড়ি না দিলে কিন্তু ফেরেস্তারা বলছে আই তোকে ঘুরি করবো একবার হাইখানে এত বড় আস্পর্তা পেয়াদ ভূতাকারে শাশুড়িকে শাড়ি দে সায়া দে ব্লাউজ দে আর হাতে পায়ে ধরে বলো আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না আপনার বিবি আমার খায়ের সাথে নিবৃত্তি ঘটায় আপনার বিটি আমার বংশ রক্ষা করে স্তন দান করে আড়াই বৎসর ছাতির দুগ্ধ অধিকাংশ মেয়ের স্তনে ক্যান্সার আপনি জানেন মেয়েদের ক্যান্সার বেশি ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে ক্যান্সার করে দিয়েছে তার বাপের মায়ের কাছে আপনি পড়লেন লজ্জা সরব হায়া মানুষের শেষ হয়ে গেল পণ সম্বন্ধে হাত ধুয়ে ফেল পণ নব না তবে দুঃখ বেদনা আছে ছাগলে ধান খেয়েছে পঞ্চায়েত বিচার করবে গরুতে গম খেয়েছে পঞ্চায়েত বিচার করবে স্বামী স্ত্রী ঝগড়া করছে বলছে আমরা এসছি আমরা পাড়া কমিটি সব বিচার করবে আর বিয়েতে পল্লিবার সময় বলছে আমরা ওয়াজ করবে পঞ্চায়েত বলতে পারবে না যে বিয়াই পণ নিলে তোমার চাষ বন্ধ তোমার মুনিশ বন্ধ ভালো হবে না বলে দিচ্ছি আর কোনো সালা পণ নেবে কারণ তাকত আছে প শব্দটা বর্ণ পরিচয় থেকে উঠে যাবে ঘরের লোককে বলে দিবে প বলি না শুন দেবে যে পঞ্চায়েত কি বলেছে মুনিশ বন্ধ করে দিবে পটা বাদ দিয়ে বল যা বললি বল আপনারা হাসছেন আমি যেটা বলছি বাস্তব না অবাস্তব পঞ্চায়েত চাইলে পণ বন্ধ হবে না হবে না বলুন হিসাব করে তো সরকার বলছে যে পণ চলবে না যে পণ লিবে তাকে দেখে নেবো তো পঞ্চায়েতকে বলে দে খালি বলছে বলা চলবে না ওদের আটজন সদস্য একজন প্রধান ওরা যে পাবে না সেইখানে ওসব কথা তুলি না যা আমার হয়েছে মৌলুকদের মাথায় ফেলে দে যা ঝামেলা সব আমাদের সেই বলছে বাবরি মসজিদ ভেঙে ভেঙেছে মনসাবের মাথাটা ফাটিয়ে দে হুশালা কান থেকে এলো বলছে অমুক জায়গায় কোরআনের উপর মামলা করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চুটিয়ে দেন ওই শালায় যত ঝামেলা বাড়িয়ে দিয়েছে মানে পঞ্চায়েতের বিয়ের ফোন বন্ধ হয়েছে বলে মোল সাহেবকে বলে হ্যাঁ মোল সাহেব ফোন সম্বন্ধে আপনি বন্ধ করেছেন কেন আমার বিচি দেখে ভাত খাবো না বলছে ভাত খাবো মোল সাহেবকে আমরা যেন ফেরিয়ে পড়ে গেছি সামাজিক দায়ী দায়িত্ব আপনার নাই রাস্তা কেমন হবে কবরস্থান কেমন হবে লজ্জা নাই সরম নাই নিজের বাড়িটা বাগানটা পিঁয়াজ বাড়িটা ঘুম বাড়িটা ঘেরা আর বাপের কবরটা ঘিরে রাখতে পারেন নাই প্রত্যেক গ্রামে মুসলমানরা কবরস্থান ঘেরে রাখে না বাইরের মুনিশ আছে আলু বসাতে ধান কাটতে তারা বাপের কবরে পেশাব করে দেয় প্রত্যেক লোকের কাছে আপনি একটা মাছ দিবেন তো আপনি একটা মাছ দেন আপনি একটা মাছ দেন বাতা ফিরে ঘেরা যাবে না কি বলছেন বলুন জানতে চাইছি আপনার কাছে ফুলের বাগানটা ঘেরা গম বাড়িটা ঘেরা পেঁয়াজ বাড়িটা ঘেরা আর বাপের কবরটা খোলা আম কবরস্থানে কবর দেন আর কবরস্থান ঘেরার ব্যবস্থা করুন সবাই বলুন ঘেরার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এটা আমরা দায়িত্ব আমি মৌলবী শকত জানি না এখানে এসছি বদনা হাতে করে পোশাক করতে বেরিয়ে পাশের কবরস্থানে পেশাব করে দিয়েছি জানা নাই আমার অপরাধ হলো না জানার কারণে হয়তো গুণা লেখা হবে না আর আপনারা ঘেরেন নাই বলে কবরস্থানে পুষ্প করা হয়ে গেল দায়িত্ব না এই সমাজের ঈদগাহ করতে না পারেন তা মাঠে নামাজ পড়ুন কিন্তু ঈদের দুদিন আগে গাঁয়ের ছেলেরা সব যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে চুন দিয়ে কাঁথা তৈরি করে খুশি বলছে অমিতাভ বচ্চন আসছে নাহলে মিঠুন আসছে তখন ছেলেদের মজা দেখো মা তালাই দেয় মা রেখা দে মা সুজনি দে চুন বার কর কুদালটা আমার বাপের নিয়ে চল না দিলে পরে পাট দিয়ে দেবো বলে কেন যাচ্ছে সেটা হচ্ছে বলে মিঠুন আসছে কি মনে করছিস মা চারদিকে মরে যাবো মিঠুন নামবে আপনার থেকে কাল রাতে আড়াইটার সময় আটটা থেকে কুড়িটা মোটর সাইকেল তেরোটা টাকা সময় যে দাঁড়িয়ে আছে আর শকত নামবে মধপুরে পাঁচটার সময় সাতটার সময় বলছে আপনি এসছেন বিশালা মানে আজকে লেগে বলি নাই এরকম ভাববে হয়তো ব্যাপার চলছে যেটা বলছি শতাব্দীর আগে এসে গেছে আড়াইটায় নামবে আটটা থেকে লোক হাজির আর মৌলবি এসছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ফুলানে আর ফুলানে মোটর সাইকেলে তেল নাই তাহলে আমার আলোটা যে কি হয়েছে জ্বলছে না আমি নিয়ে চলে আসতাম আজকে আলোও জ্বলবে না তেলও থাকবে না যাদিকে বোয়ালে সাত পিড়ি পার হবে মোটর সাইকেল কেনার তোমার সাদকা সাকা সাদাই হয়ে যাবে তাদেরকে বাবার অবসর থাকবে না মানুষের ভালো করে বুঝুন তাই আপনার ছেলে মেহনত করে না তা বলি নাই আপনার ছেলে সমাজ সেবা করে না তাই ঈদের দিনে কি করছে যত বড় লোকের ছেলে হোক ঈদের দিনে চলে এসো মসজিদে দেখাও আমি মুসলমান ঈদগাহে ছাড় দিতেছি আমার ইজ্জত বেড়ে যাবে ঈদগাহ পরিষ্কার করতে এসছি ঈদ কমিটি চাঁদ দেখার জন্য মোটরসাইকেল ছুটাও মেমারি পর্যন্ত কলকাতা পর্যন্ত খবর শোনো শুনে বলো ভাই চাঁদ হয়েছে কারো কোনো খেয়াল নাই ঈদের দিনেও টেলিভিশন দেখছে ঈদের দিনেও সেই আপনার দিকে বই দেখছে ঈদের দিনেও যেদিনে সকালবেলা ঈদ সেদিনে বাপ আপনার কোরবানির ঠ্যাং ধরে দাঁড়িয়ে আছে ছেলে আপনার মেমানিতে সিনেমা দেখছে ওটা কি চলেছে নাকি মনে হয় ভাবছি একলাই ছাড়াচ্ছে লজ্জা সরম হায়া ঈদের দিনে পাঞ্জাবি পাজামা টুপি সারাদিন খালাদে ঘরে ফুপুদে ঘরে আব্বার কাছে মায়ের কাছে মা তুমি এটা খাও বেটা তুমি এটা খাও কাবাব কোপ্তা কোরমা আর সময়াল লচ্চা বুবুকে ধরে নিয়ে এসে খাওয়াবো ভাইকে সাথে করে নিয়ে এসে খাওয়াবো ভাইদের ঘরে যে দু চামচ খাবো প্রেম প্রীতি ভালোবাসা ফেতনা ফাসাদ ভুলে যাব হিংসা বিদ্বেষ মুছে যাবে ও আপনার ঈদের নামাজ পড়ে টুপি খুলে আবার ঘরে থাকবো কম ঝামেলা টুপি সে টুপি তো প্লাস্টিকের টুপি খোদা তুর টুপি তো বুঝেলে তেরো জোড়া পা জামা চোদ্দ জোড়া ফুল প্যান্ট আর টুপি নাই প্রত্যেক লোক জামা পাজামা গড়ালে একটা টুপি গড়াবে জামা পাজামার সাথে একটা টুপি মাথায় টুপি দাও টুপির দিনে আমি আপনাকে আমার মতো টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াতে বলিনি টুপির সময় টুপি দেন জানাজার সময় টুপি দেন তখন রুমাল বার করে বাঁধছেন জানেন আপনার রুমালটা কি হয়ে আছে হাত পুচা মুখ পুচা নাক পুচা রুমালটা মাথায় বেঁধে নিয়ে নামাজ পড়ছেন আপনি একটা টুপি করাতে পারেন নাই টুপি আপনার ইজ্জত যে টুপির একটা প্রয়োজন আছে এই কোন বিষয় বলবো কোনটাই বলবো সবাই ঈদগাহ ঘেরবো ভাই ইনশাল্লাহ জালসা কমিটি ঈদ কমিটি মসজিদ কমিটি মসজিদের খোঁজ খবর এই মসজিদ বলছি না যত জায়গায় মসজিদে যাবেন এই মাস্টার ভাই বাড়ি আমি আগেও আসছি আগে ছিলাম আর যে বাড়িতেই যাবেন চলুন আপনি ওনার বাড়ি দেখুন আমি এক্সচেঞ্জা করে এলাম আসবার সময় মার্বেল ব্লাকার গ্রানাইট পাথর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আর যার বাড়িতে যাবেন যত হাই সাহেব আছে আর মসজিদে যাবেন কার পানি খুলতে যাবেন ওপর দিকে বেরোবে আল্লাহ বলছে তোর ঘরে এত ফিট ফাট আর আমার ঘরটা একদম চিটচাট কেন রে আমারটা ষোলো আনার রে বুকারা এই যে আপনাদেরকে বলছি আপনার এলাকায় একটা মসজিদ নামাজ পড়তে গেলাম শেষদা করা হয়